কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আচ্ছা পার্ক স্ট্রিট বললে প্রথমেই কি মনে পড়ে হ্যাঁ ওইটা তো আছেই তাছাড়াও রক অ্যান্ড রোল এবার কল্পনা করুন পার্ক স্ট্রিটে বাঘ আজকে যেখানে ফ্রি স্কুল স্ট্রিট শোনা যায় একসময় হেস্টিংস নাকি সেখানে বাঘ মেরেছিলেন কল্পনা করুন আপনি শ্রীলেদার্সের লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন পুজোর আগে জুতো কিনবেন বলে হঠাৎ করে বাঘ আচ্ছা এই যে আমাদের পার্ক স্ট্রিট মানে অফিসিয়ালি মাদার টেরিজা সরণি তার নাম পার্ক স্ট্রিট কেন সেটা জানেন তো কারণ হচ্ছে একটা বিরাট বড় বাগান বাড়ি ছিল কার আমাদের সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিসের স্যার লাইজা ইম্পে সেই বাগানে নাকি ঘুরে বেড়াতো হরিণ তো ডিয়ার পার্ক থেকে পার্ক স্ট্রিট কিন্তু পার্ক স্ট্রিটের কিন্তু আরও পুরনো একটা নাম আছে আর তার পেছনে একটা গল্পও আছে চাণক কলকাতায় পদার্পণ করেন ওই ষোলোশো নব্বই নাগাদ তাকে অনুসরণ করে তারপর আসতে শুরু করেন আরও অনেক সাহেবরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেডকোয়ার্টার্স হয়ে ওঠে কলকাতা কিন্তু তখনকার দিনে সাহেবদের এখানকার আবহাওয়া জল ট্রপিক্যাল ডিজিজ এ সমস্ত সম্বন্ধে কিন্তু কোনো জ্ঞানই ছিল না তার ফলে তিরিশ বছর হতে না হতেই তারা মারা যেতেন এবার ব্যাপারটা হচ্ছে প্রত্যেক হপ্তায় কেউ একটা মারা যাচ্ছে আর তার মৃতদেহ নিয়ে একটা করে প্রসেশন বেরোচ্ছে এরকম যদি দেখতে হয় তাহলে তারপর কলকাতায় পোস্টিং দিলে আর কেউ আসতে চাইবে না কি করা যায় ডিসিশন নেওয়া হলো গোরস্থান পাল্টাতে হবে পুরনোটা ছিল কলকাতার বুকে ডালহাউজিতে নতুনটা ফেলা হলো শহরের বাইরে পার্ক স্ট্রিটের এক প্রান্তে মানে তখনকার দিনে মল্লিক বাজার এরিয়াটা কলকাতা ছিল না কবর দেওয়া হতো রাত্রিরে যাতে বিশেষ কেউ দেখতে না পায় গোটা পার্ক স্ট্রিট এরিয়া তখন জঙ্গল আর জলা তার মধ্যে বাঘের ভয়ে মশাল জ্বালিয়ে কবর খোঁড়া হতো সেই কবরগুলোর কয়েকটা আপনি দেখেছেন ফেলুদা তপসিয়ার লালমোহনবাবুর সঙ্গে ইন গোরস্থানে সাবধান যখন তারা সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে ঢোকে উইলিয়াম জোনস ডিরোজিও অনেক বিখ্যাত মানুষের কবর আছে সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে কিন্তু সাউথ পার্ক স্ট্রিটের উল্টো দিকে একসময় ছিল নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রি তা জানেন কি তার পাশে ছিল মিশন সেমেট্রি আর ফ্রেঞ্চ সেমেট্রি তা জানেন তো একটা রাস্তার এক প্রান্তে চারটে গোরস্থান স্বাভাবিকভাবেই রাস্তার নাম হয়ে গেল ব্যারিয়াল গ্রাউন্ড রোড এবার কি ভাবছেন অন্য সেমেট্রিগুলো তাহলে এখন কোথায় নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রি আজকের assembly of God church mission আর ফ্রেন্ড সেমেট্রি এপিজে স্কুল শুধু একটাই জিনিস বাকি থেকে গেছে পার্ক স্ট্রিটে অ্যাসেম্বলি অফ গড চার্চের পাশেই মাসি হসপিটাল তারই এক কোণে রয়েছে একটা ছাউনির মতো জিনিস বিশেষ কেউ সেটাকে খেয়াল করে না তার ভেতরে সাধারণত জঞ্জাল টঞ্জাল জমা করা থাকে বিশেষ কেউই জানে না যে সেটা আসলে ছাউনি নয় কবর নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রির এই একটি মাত্র কবর আজও বাকি আছে দ্য রবার্টসন ফ্যামিলি টুম যার তলায় রবার্টসন পরিবারের আটজন চিরনিদ্রায় শায়িত কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Dweep